সেই জঙ্গি বদরের মুজাহিদ জাগো আবার জাগো নতুন করে বিশ্ব জুড়ে হাক হাকো সেই জঙ্গি বদরের মুজাহিদ জাগো আবার জাগো নতুন করে বিশ্ব জুড়ে হাক হাকো সেই জঙ্গি বদরের মুজাহিদ জাগো আবার জাগো নতুন করে বিশ্ব জুড়ে হাইদরি হাক হাকো ভয় ভীতি সব ভুলে গিয়ে জয়ের নেশাই জাগো ভয় ভীতি সব ভুলে গিয়ে জয়ের নেশাই জাগো জঙ্গি বদরের মুজাহিদ জাগো আবার জাগো নতুন করে বিশ্ব জুড়ে হাইদরি হাক হাকো জঙ্গি বদরের মুজাহিদ জাগো আবার জাগো নতুন করে বিশ্ব জুড়ে হাইদরি হাক হাকো সেই তিনশো তেরোর সামনে দেখো হাজারো কাফির পরাজয়ের পড়ল মালা নত করে শির সেই তিনশো তেরোর সামনে দেখো হাজারো কাফির পরাজয়ের পড়ল মালা নত করে শির সেই ইমানে বলিয়ান হয়ে সব মানুষের ডাকো ইমানে বলিয়ান হয়ে সব মানুষের ডাকো জঙ্গি বদরের মুজাহিদ জাগো আবার জাগো নতুন করে বিশ্ব জুড়ে হাইদরি হাক হাকো সেই জঙ্গি বদরের মুজাহিদ জাগো আবার জাগো নতুন করে বিশ্ব জুড়ে হাইদরি হাক হাকো দেখো জেগেছে আবার আবু জেহেলের নাতি পুতি সাগরিদ তাই জাগতে হবে মুহাম্মাদের আছো যারা মুরিদ দেখো জেগেছে আবার আবু জেহেলের নাতি পুতি সাগরিদ তাই জাগতে হবে মুহাম্মাদের আছো যারা মুরিদ জীবনের মায়া ভুলে গিয়ে রক্ত গায়ে মাখো জীবনের মায়া ভুলে গিয়ে রক্ত গায়ে মাখো জঙ্গি বদরের মুজাহিদ জাগো আবার জাগো নতুন করে বিশ্ব জুড়ে হায়দরি হাক হাক জঙ্গি বদরের মুজাহিদ জাগো আবার জাগো নতুন করে বিশ্ব জুড়ে হায়দরি হাক হাক তুমি জেগে ওঠো সেই শিক্ষা নিয়ে খুন ঝরা বদরের গর্জে ওঠো সেই ধ্বনিতে মাঝ মোয়াজের তুমি জেগে ওঠো সেই শিক্ষা নিয়ে খুন ঝরা বদরের গর্জে ওঠো সেই ধ্বনিতে মাঝ মোয়াজের কচু কাটা করতে কাফের ওশিতে হাত রাখো কচু কাটা করতে কাফের ওশিতে হাত রাখো জঙ্গি বদরের মুজাহিদ জাগো আবার জাগো নতুন করে বিশ্ব জুড়ে দরি হাক হাকো জঙ্গি বদরের মুজাহিদ জাগো আবার জাগো নতুন করে বিশ্ব জুড়ে দরি হাক হাকো দিকে দিকে শোনো বনি আদমের শেষ বিদায়ের সুর তাই তো তুমি ছুটাও ঘোড়া দূর থেকে বহু দূর দিকে দিকে শোনো বনি আদমের শেষ বিদায়ের সুর তাই তো তুমি ছুটাও ঘোড়া দূর থেকে বহু দূর নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে রক্ত গায়ে মাখো নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে রক্ত গায়ে মাখো জঙ্গি বদরের মুজাহিদ জাগো আবার জাগো নতুন করে বিশ্ব জুড়ে হাইদারি হাঁক হাঁকো জঙ্গি বদরের মুজাহিদ জাগো আবার জাগো নতুন করে বিশ্ব জুড়ে দরি হাঁক হাঁকো ভয় ভীতি সব ভুলে গিয়ে জয়ের নেশাই জাগো ভয় ভীতি সব ভুলে গিয়ে জয়ের নেশাই জাগো জঙ্গি বদরের মুজাহিদ জাগো আবার জাগো নতুন করে বিশ্ব জুড়ে দরি জিহাদি হাঁক হাঁকো সেই জঙ্গি বদরের মুজাহিদ জাগো আবার জাগো নতুন করে বিশ্ব জুড়ে হায়দরি হাঁক হাঁকো